আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআত মা নাফিদাত কালিমাতুল্লাহ যদি সারা পৃথিবীর সকল গাছকে সারা পৃথিবীর যত গাছ গাছালি আছে বাঁশের গাছ হোক আমের গাছ হোক কাঁঠালের গাছ হোক প্রত্যেক গাছ গাছালিকে যদি কলমে পরিণত করে দেওয়া হয় ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবা মিন বা'দিহি সাবআত আবহর আর পৃথিবীতে যত সাগর আছে আটলান্টিক মহাসাগর হোক প্রশান্ত মহাসাগর হোক পদ্মা মেঘনা যমুনা গুণা হোক প্রত্যেক নদী নালা খাল বিল পুকুর সাগর মহাসাগর সকল সাগর মহাসাগরের পানির সাথে যদি তার চেয়ে সাত গুণ পানি যোগ করে দেওয়া হয় এবং এই সাত গুণ পানিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয় আর সারা পৃথিবীর সকল গাছকে যদি কলমে পরিণত করে দেওয়া হয় অতপর এই কলমগুলো দিয়ে আর এই কালিগুলো দিয়ে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী লেখা হয় মা নাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী লিখে শেষ করা যাবে না আল্লাহ আকবর আর তাওহিদ পন্থীদের সবচেয়ে বড় পুরস্কার কি জানেন যারা আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করে যারা আল্লাহকে হৃদয় দিয়ে বিশ্বাস করে যারা যাদের অন্তরে লাহ তাগুতের কোনো স্থান নাই কারও কোনো স্থান নাই আল্লাহর স্থান ছাড়া তাদের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে জান্নাতে আল্লাহ সুবহান তালার দর্শন জান্নাতিরা আল্লাহর দর্শনে সকল নিয়ামত ভুলে যাবে কোন নিয়ামত যে নিয়মতের কথা আল্লাহ রাসুল বলেছেন মা রাত আইনুন ওলা সামি আত উদনুন অমা খাতারা বিবা আলে আহাদিন যা মানুষের কান কোনোদিন শুনুনি মানুষের চোখ কোনোদিন দেখেনি মানুষের অন্তর কোনোদিন কল্পনা করতে পারে না একটা কোরিয়ান চায়না উচ্চ শিক্ষিত সর্বোচ্চ ডিগ্রিধারী পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে সবচেয়ে উন্নত মানের বাড়ি সবচেয়ে উন্নত মানের পার্ক যদি বানায় যদি হৃদয়ে কল্পনা করে তাহলে জান্নাত তার চেয়ে আরো মহান আরো উন্নত মানুষের চিন্তা শক্তির বাইরে মানুষের শ্রবণ শক্তির বাইরে এবং মানুষের দৃষ্টি শক্তির বাইরে মানুষ যা ভাবে যা কল্পনা করে যা শুনে যা দেখে তার চেয়ে অনেক মহান হচ্ছে জান্নাত সেই জান্নাতের সকল নিয়ামত সব কিছু মানুষ ভুলে যাবে যখন আল্লাহ সুবহানাহু তালাকে দেখবে আল্লাহ সুবাহ তালার এই দর্শনের নিয়ামত হচ্ছে অসাধারণ অপরিসীম আমরা আজকে চরমচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবো না কিন্তু হৃদয় দিয়ে আল্লাহকে অনুভব করতে পারি কিভাবে আল্লাহর নাম জানুন আল্লাহর সিফাত পড়ুন আল্লাহর গুণাবলী পড়ুন আল্লাহ কে তা জানুন আল্লাহর পরিচয় কি তা জানুন আল্লাহকে হৃদয় দিয়ে অনুভব করুন আল্লাহ কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ সুবাহ তালার দর্শনের মাধ্যমে এর বদলা পাবেন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমি সম্মানিত উপস্থিতি ইমানের পরিচয়ের দ্বিতীয় অংশের আলোচনা ছিল ফেরেস্তাদেরকে নিয়ে ফেরেস্তাদেরকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ ফেরেস্তারা নারীও নয় পুরুষও নয় এটা গেল এক নম্বর কথা দুই ফেরেস্তারা শুধু নির্দেশ বাস্তবায়ন করতে জানে ইয়াফা আলু নামাই উমারুন ফেরেস্তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই বাস্তবায়ন করে তারা আল্লাহর নির্দেশ অমান্য করতে জানে না সুরফাতের এক নম্বর আয়তে আল্লাহ বলছেন ফেরেস্তাদের পাখা আছে পর আছে সাহি মুসলিম রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন রা বিসিত্তিমি আজনেহা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ছয়শো পর ছয়শো ডানা ছয়শো পাখার সাথে সাথে রেখেছেন ফেরিস্তাদের পাখা আছে ফেরিস্তারা নারীও নয় পুরুষও নয় আর ফেরিস্তারা আল্লাহর সকল নির্দেশ বাস্তবায়ন করে ফেরিস্তারা খাদ্য ভক্ষণ করে না তিন অহম মুশফিকুন তারা আল্লাহ সুবহান তালার ভয়ে মিন খাসিয়াতি রব্বিহীন মুশফিকুন আল্লাহর ভয়ে এত ভীত এত ভীত ফেরিস্তারা আল্লাহর ভয়ে এত ভীত এত ভীত যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন ইদা কাদাল্লাহ আমরান যখন আল্লাহ সুবহান তালা আসমানে কোনো নির্দেশ জারি করেন কোনো হুকুম জারি করেন লাদারাবাত আল্লাহর নির্দেশের ভয়ে তাদের পর দিয়ে আসমানে বাড়ি মারতে থাকে তার ফলে এমন একটা আওয়াজের তৈরি হয় এমন একটা শব্দের তৈরি হয় যে একমাত্র নিকটবর্তী ছাড়া কেউ আল্লাহর নির্দেশ শুনতে পায় না তখন এক ফেরেশতা আর এক ফেরেস্তাকে জিজ্ঞেস করে মাদা কাল রব্বনা আমাদের প্রতিপালক কি আদেশ দিলেন আমাদের প্রতিপালক কি নির্দেশ জারি করলেন এভাবে তারা একজন আর একজনের নিকটে শুনতে থাকে ফেরেস্তারা আল্লাহর ভয় এত ভীত ফেরেস্তারা আল্লাহর ভয় এত ভীত যে তিরমিজির দুই নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন মা আমিন মাউদে শিবরিন আসমানে একটা বৃহৎ পরিমাণ জায়গা খালি নাই ইল্লা আলহি মালাকুন সাজেদ ওই জায়গায় একজন ফেরিস্তা সিজদারত অবস্থায় আছে আও কায়েম অথবা সালাতরত অবস্থায় আছে আসমানের প্রতি ইঞ্চি জায়গায় প্রতি বৃহৎ জায়গায় কোনো না কোনো ফেরিস্তা হয় সিজদারত অবস্থায় আছে অথবা আল্লাহর দরবারে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে ফেরিস্তারা আল্লাহর ভয় এত ভীত ফেরিস্তারা আল্লাহর ভয় এত ভীত যে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলতেছেন যে মুন্দু খালাকাসামাওয়াতি যখন পৃথিবী সৃষ্টি করা হয়েছে তখন থেকে একদল ফেরিস্তা সিজদারত অবস্থায় রয়েছে পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত তারা সিজদারত অবস্থাতেই আছে মাথা উঠায় না যতক্ষণ না আল্লাহ নির্দেশ দিবেন মাথা উঠানোর জন্য ততক্ষণ তারা মাথা উঠাবে না পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত একদল ফেরিস্তা রুকান রুকুরত অবস্থায় আছে তারা মাথা উঠাবে না এখন পর্যন্ত উঠায়নি যতক্ষণ না আল্লাহ সুবাহান তারা তাদেরকে মাথা উঠানোর নির্দেশ না দেন আপনি কল্পনা করতে পারেন ফেরেস্তারা আল্লাহর কত ভয়ে ভীত কত ভয়ে ভীত যে শুধু একটা কাজের জন্য যে বাঁশিতে ফু দিতে হবে এই একটা কাজের জন্য পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত একজন ফেরেস্তা স্টিল দুই কান খাড়া করে দাঁড়িয়ে আছেন কখন আল্লাহ বলেন যে বাঁশিতে ফুক দাও তখন ফুক দিব স্টিল কান খাড়া করে সজাগ দাঁড়িয়ে আছে বাঁশিতে ফু দেওয়ার জন্য পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবৎ ফেরেস্তারা আল্লাহর ভয়ে এত ভিত ফেরেস্তারা আল্লাহর ভয় এত ভীত যে তারাই তাদের ইবাদত করার জন্য জায়গা আছে আল্লাহ সুবাহানাও তালা সুরাতুরে বলেছেন ওয়াল বাইতুল মামুর বাইতুল মামুরের শপাত সেই বাইতুল মামুরে ফেরেস্তারা ইবাদত করে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন কুল্লু হিসাব আলফ মালাক প্রত্যেক দিন ওই বাইতুল মামুরে সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে লাউদুনা যারা প্রথম দিন প্রবেশ করেছে যেই সত্তর হাজার ফেরেস্তা তারা আর দ্বিতীয় দিন প্রবেশ করার সুযোগ পায় না তাহলে আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত আল্লাহ আকবর আল্লাহ সুবহান ফেরিস্তার সংখ্যা কত এই জন্য আল্লাহ সুবহান বলেছেন যে তার ফেরিস্তা হচ্ছে জুনুদুল্লাহ আল্লাহর বাহিনী আল্লাহর ফেরিস্তা হচ্ছে আল্লাহর বাহিনী আল্লাহ যা করতে চান তার এই বাহিনী দিয়ে করান কোথায় বৃষ্টি লাগবে কোথায় ভূমিকম্প লাগবে কোথায় কার যান কবজ করা লাগবে কোথায় আমল নামা লিপিবদ্ধ করা লাগবে দুই কাঁধে কোথায় কবরের আজাবের হিসাব নেওয়া লাগবে কবরের আজাবের শাস্তি বাস্তবায়ন করা লাগবে প্রত্যেক কাজের জন্য আল্লাহ ফেরিস্তা বন্টন করে দিয়েছেন এই মজলিসেও ফেরিস্তা আছে কেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন কোথাও যখন মানুষ একত্রিত হয়ে আল্লাহর কোরআন এবং আল্লাহর হাদিসের চর্চা করে হাফত হুমুল মালায়কা তখন ফেরিস্তারা তাদের ঘিরে ধরে আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে এই জন্য এই মজলিস আমরা কোরআন এবং হাদিসের আলোচনা করছি রাসুলের হাদিস অনুযায়ী এখানে হাজার হাজার ফেরিস্তা আছে যারা আমাদের সাথে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে এই ফেরেস্তাদের উপর আমাদের বিশ্বাস করতে হবে ফেরেস্তারা আল্লাহ সুলহানাহ তালাকে মানেন আল্লাহ সুলহানাহ তালার ভয়ে ভীত থাকেন হ্যাঁ আরো একটা কথা যে ওই বাইতুল মামুর কোথায় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন লাউহাররা লাহাররা আল কাবা যদি ওই বাইতুল মামুরকে ফেলে দেওয়া হয় তাহলে কাবার উপরে এসে পড়বে সরাসরি কাবা বরাবর হচ্ছে বাইতুল মামুর জিব্রাইল একদিন আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করছে আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন যারা বদরের যুদ্ধে শরিক হয়েছে তারা তখন জিব্রাইল উত্তর দিলেন যে আমাদের মধ্যেও কাদা আলিকা মান শাহিদাবাদরান ফেরিস্তাদের মধ্যেও তারাই সর্বশ্রেষ্ঠ যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ ফেরিস্তাদেরকে দিয়ে মানুষকে সাহায্য করেন তার বাস্তব নজির হচ্ছে বদরের যুদ্ধ আরও একটা নজিরের কথা বলবো যদি সময় হয় ইনশাআল্লাহ আজকেও আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর তাওহিদে বিশ্বাস করতে পারি ফেরেস্তাতে বিশ্বাস করি পরিপূর্ণভাবে মানানয়ন করতে পারি আজকেও ফেরেস্তা দিয়ে আল্লাহ আমাদের সহযোগিতা করবেন কিন্তু বিশ্বাসের অভাব এই জন্য আমরা সহযোগিতা পাই না আগে বিশ্বাস পাকা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহযোগিতা করবেন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষাংশে এসে কয়েকটি জরুরি কথা এই জরুরি কথা না শুনে কেউ যাবেন না এক জরুরি কথা তরুণ যুবক ভাইদের উদ্দেশ্যে দ্বিতীয় জরুরি কথা মা বোনদের উদ্দেশ্যে তরুণ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম সহি বুখারির কিতাবুর রেকাকের মধ্যে বলছেন যে সাবা কঠিন কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ব্যতীত আল্লাহর আরসের ছায়া ব্যতীত তখন সাত শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে ইবাদতিল্লাহ ওই যুবক যে আল্লাহর রাস্তায় তার যৌবনকালকে ব্যয় করেছে বৃদ্ধ বয়সে যখন দাড়ি পেকে যায় যখন বয়স হয়ে যায় যখন এক পা কবরে এক পা বাইরে তখন আল্লাহর ইবাদত করা সহজ কিন্তু যুবক বয়সে যখন দাড়ি রাখলে চাকরি হয় না যখন টাকনুর উপর প্যান্ট পড়লে দাড়ি রাখলে মানুষ খ্যাত বলে আনি স্মার্ট বলে পাড়া প্রতিবেশী চিটকারি করে হাসি ঠাট্টা করে চাকরি বাকরি হয় না এমন কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে যে যুবক আল্লাহর দিনের উপর টিকে থাকতে পারবে সে কঠিন কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহ তাকে ছায়া দিবেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম সোনানে তিরমিজি কেয়ামত অধ্যায় আর এক হাদিসে বলছেন আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন লা আদম ইয়ৌমাল কেয়ামা কঠিন কিয়ামতের মাঠে আদম সন্তান তার পা এক ধাপও সামনে এগোতে পারবে না যতক্ষণ না চারটি প্রশ্নের উত্তর দিতে পারে এই চারটি প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইন সাবাবিহি ফি মাবলাহু হে যুবক তুমি তোমার যৌবন কালকে কোন পথে ব্যয় করেছ এই জবাবের উত্তর কিয়ামতের মাঠে দিয়ে যেতে হবে